পথ ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ভাই থাকবে না বিপদ পথ ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ভাই থাকবে না বিপদ পথ ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথরো ভাই থাকবে না বিপদ তোমার চলা পথ যেন হয় সবার পথের সেরা তোমার মুখের কথা ধরে চলো পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধরো ভাই থাকবে না বিপদ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধরো ভাই থাকবে না বিপদ ভাবতে হবে রাজি দৃষ্টি মেলে রাখো দিনের নগিব ডাকে তোমায় কান্তি মেলে থাকো ভাবতে হবে সৃষ্টিরাজি দৃষ্টি মেলে রাখো দিনের লোকে ডাকে তোমায় কান্তি মেলে থাকো তোমার মুখে জপ তুমি আর কোরআনের বাণী দেখবে তোমার জীবন পথে থাকবে না আর তোমার মুখে জপ তুমি আর কোরআনের বাণী দেখবে তোমার জীবন পথে থাকবে নার গানি গ্লানি গ্লানি মুছে ফেলো পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধরো ভাই থাকবে না বিপদ পথ ধরো ভাই পথ ধরো সত্য সঠিক পথ আল কোরআনের পথ ধরো ভাই থাকবে না বিপদ পথ ধরো ভাই পথ ধরো পথ ধরো ভাই পথ ধরো